নবী তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলে দশ দিকে সে জয় নিচ্ছে রুটে কাফেরেরা মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে আজিকার মতাগের মতো নাই কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয়ে এনেছিলে দিকে সে জয় নিচে লুটে কাফেরেরা মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে আজিকার মতাগের মতো নাই কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে আবু বকরের মতো নাই মান্দার ওমরের মতো কেউ করে না বিচার সুমানের মতো কেউ নাই দানবীর আলীর মতো কেউ দেয় না থাকবীর কোরআন হাদি সবাই ভুলে গিয়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে অন্ধকারের পথে পা বাড়িয়েছে আবু বকরের মতো নাই মানদার উমরের মতো কেউ করে না বিচার ওসুমানের মতো কেউ নাই দানবীর আলীর মত কেউ দেয় না তাকবীর কোরআন হাদিস সবাই ভুলে গিয়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে অন্ধকারের পথে পা বাড়িয়েছে নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলে দশ দিকে সে জয় নিচ্ছে লুটে কাফেরা মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে আজিকার মতাগের মতো নাই কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে অন্যায়ের মোকাবেলা কেউ করে না হকির উপর কেউ কথা বলি না মাজুলুমে রক্তে আজ বইছে ধারা কোন মুসলিমি আসুর ধরে না কাফিরদের মুসলিমে নিধন খেলায় সবাই তা শুধু চেয়ে চেয়ে দেখছে সবাই তা শুধু চেয়ে চেয়ে দেখছে অন্যায় মোকাবেলা কেউ করি না হকের উপর কেউ কথা বলি না মাজুলুমে রক্তে আগ বইছে ধারা দেখিও মুসলিম ধরে না কাফিরদের মুসলিমে নিধন খেলায় সবাই তা শুধু চেয়ে চেয়ে দেখছে সবাই তা শুধু চেয়ে দেখছে নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলে দশ দিকে সে জয় নিচ্ছে লুটে কাফেরা মার কাছে মুসলিম চতুর্দিকে আজিকার উম্মত আগের মতো নাই কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে আবু বকরের মতো নাই ইমানদার উমরের মতো কেউ করে না বিচার সুমানের মতো কেউ নাই দানবীর আলীর মতো কেউ দেয় না তাকবীর কোরআন হাদি সবাই ভুলে গিয়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে অন্ধকারের পথে পা বাড়িয়েছে আবু বকরের মতো নাই মান্দার উমরের মতো কেউ করে না বিচার ওসুমানের মতো কেউ নাই দানবীর আলীর মতো কেউ দেয় না থাকবীর কোরআন হাদি সবাই ভুলে গিয়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে অন্ধকারের পথে পা বাড়িয়েছে নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলে দশ দিকে সে জয় নিচ্ছে লুটে কাফেরেরা মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে আজিকার তাগের মতো নাই কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে